টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা রসুলহিল আমিন আম্মাবাদ আমরা দার্সে হাদিসের আলোকে জীবন গড়ে রাসূলের সুন্নতের আলোকে কুরআন ও সুন্নাহর আলোকে আমরা আমাদের সুন্দর জীবন গড়ে দুনিয়া আখরাতে কল্যাণ মঙ্গল শান্তি আমাদের জন্য আমরা পাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন সেই দোয়া করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ান হাফসা উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له رواه الخمسة ومال الترمذي والنسائي لا ترجيح وقفه وصحه مرفوعا ابن خزيمة وابن حبان হাফসা রাজিয়াল্লাহ তালা আনহা যিনি উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুর মেয়ে ছিলেন রাজি আল্লাহ তালা আনহা আল্লাহর নবী আলিসালাম তাকে বিয়ে করেন তার আগে তার স্বামী মারা যায় তারপরে আল্লাহ নবী তাকে বিয়ে করেন তিনি একজন উম্মুল মমিনিন মমিনদের মাতা ছিলেন রাজি আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহর নবী আলিসালাম বলেছেন যে ব্যক্তি ফজরের পূর্বে রোজা রাখার নিয়ত সংকল্প না করবে তার রোজাই হবে না ফরজ রোজার জন্যে ফজরের আগেই আপনাকে নিয়ত করতে হবে এই নিয়তটা মুখে করতে হবে এমন জরুরি না কারণ নিয়ত মানে সংকল্প করা ইচ্ছা করা প্রত্যয় করা আর এটা অন্তরের সঙ্গে সম্পর্ক মুখের সঙ্গে সম্পর্ক না নিয়ত অবশ্যই করতে হবে ফরজার জন্য ফজরের আগে তবে নিয়ত পড়তে হবে না কারণ নিয়ত পড়ার কোনো দলিল প্রমাণ আমাদের কাছে সহি কিছু নেই কাজেই নিয়ত করব নিয়ত পড়া আমরা ছাড়বো এটাই হবে আমাদের রাসুসাল্লামের সুন্নতের পাবন্দি সুন্নতের আলোকে জীবন গড়া কারণ আল্লাহ নবী বলেন ইন্নামাল আমাল নিয়াত নিয়তের উপরে সবকিছু আমল নির্ভর করে কাজে ভিতরে যদি নিয়ত না থাকে তাহলে তো রোজা হবে না সেরি খেলেই হবে না সেটা রোজার উদ্দেশ্য হতে হবে এজন্যে শর্ত হলো ফরজ রোজার জন্যে ফজরের আগে নিয়ত করতে হবে এই নিয়তটা মাসের শুরুতে হতে পারে যে আমি সারা মাস রোজা রাখবো মধ্যখানে যদি এই নিয়ত বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ না ঘটে সফরের জন্যে বা মা বোনদের মাসিক পিরিয়ডের জন্যে তাহলে সেই নিয়ত চলতেই থাকবে আজ মধ্যখানে সেটা কাট হয়ে যায় সফর থেকে এসে আবার নিয়ত করবে বাকিটা বা মাসিক পিরিয়ড শেষ হওয়ার পরে আবার নিয়ত করবে বাকি চলতে থাকবে বা তার মনে আছে যে আমি রোজা রাখবো এই জন্য সেহরি খেতেই হবে সেহরি খাওয়া সুন্নত সেহরি না খেয়েও আপনার রোজা হবে অনেকেই মনে করে সেহরি খেতে পারি নাই বা সাহারি খেতে পারি নাই রোজা আর করব না অনেকেই বলে আজকে রোজা নেই কেন বলে সাহারি খেতে পারি নাই সাহারি তো রোজা রাখার জন্য শর্ত নয় নিয়ত করা শর্ত আপনার নিয়ত থাকে তাহলে আপনার রোজা হয়ে যাবে তবে কেউ যদি সাহারি না খেয়ে রোজা রাখতে ধরে আর তার জন্য কষ্ট হয়ে যায় জীবন এবার তার অসুখ হয়ে যাওয়ার বা কষ্ট হয়ে যায় তাহলে সে রোজা ভেঙে দেবে সে পর্যায়ে সে অসুস্থ হওয়ার কারণে তার রোজা ভেঙে দেওয়া যায় হবে কিন্তু মনে রাখতে হবে যে আপনার নিয়ত মাসের শুরুতে বা আপনি প্রতিদিন শোয়ার সময় বা আপনি রোজা রাখবেন আপনার কন্টিনিউ করবেন তাহলে এটাই আপনার নিয়ত এর জন্যে হজরের আগে বসে বসে জপ্ত হবে এই ধরনের নিয়ত আল্লাহ নবী আলিসালাম করেন নাই সাহাবা ইকলাম পড়েন নাই কোন ইমাম এই ধরনের নিয়ত পড়া আমাদের শিক্ষা দেন নাই এই যে নিয়ত পড়ার বা এর গদ বাঁধার সিস্টেমটা এটা কিছু বাজারের বইপত্রে পাওয়া যায় এগুলি কোনো কোরআন সন্না বা কোনো বিশ্বস্ত কোনো কিতাবের এর কোনো দলিল নেই এজন্য আমরা নিয়ত অবশ্যই করব আবার আপনাদের বলছি ভুল বুঝবেন না এ কথা বলবেন না নিয়ত করাই লাগবে না নিয়ত করতে হবে অবশ্যই করতে হবে নিয়ত না করলে আপনার ইবাদত হলো না ওটা আপনার আদত হলো সেটা তো পার্থক্য করা যাবে না নিয়তের মাধ্যমে এটা ইবাদত না আদত এটা ইবাদত না এটা অভ্যাস সেটাই প্রমাণিত হবে আপনি যদি উজুটা নিয়ত করে হাত মুখ যেভাবে দিতে হয় ধুয়ে নেন উজু হয়ে গেল আপনি নিয়ত না করেন এমনি শুধুমাত্র মুখ হাত যেভাবে উজুর মতো করে ধুলেন তাহলে তো সেটা আপনার উজু হবে না তাহলে আপনার আদত না ইবাদত এর পার্থক্য করে দিবে আপনার নিয়ত করা হাদিসটি সহি এই আমাদের রোজার জন্য নিয়ত করতে হবে এটা শর্ত ওলামাই ক্রাম এ ব্যাপারে একমত পরের দ্বারা তিনি লাউসিয়াম আলিম আল্লাহ হু মিনাল্লাইল দ্বারা কুত্তির বর্ণা আছে যে রাত্রিতে সিয়ামকে ফরজ করে না নিবে অর্থাৎ নিয়ত না করে নেবে তার লা সিয়ামা তার সিয়াম রোজাই হবে না وعن عائشة رضي الله تعالى عنها قالت دخل علينا النبي صلى الله عليه وسلم ذات يوم فقال هل عندكم شيء قلنا لا قال فإني إذا صائم ثم أتانا يوما آخر فقلنا أهدي لنا حيث فقال أرني ফালাকাদ আসবাহত সাইমান ফাকালা রাওয়াহু মুসলিম মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম আমাদের কাছে আসলেন একদিন আল্লাহ নবী আলিসাল্লাম তার স্ত্রীদের কাছে গিয়ে বললেন সবার কাছে গিয়ে বললেন তোমাদের কাছে কিছু খাওয়া আছে হাল ইন্দাকুম সেই তোমাদের কাছে কিছু খাওয়ার আছে আমি যে নাস্তা খাবো এই নাস্তা খাওয়ার মতো কিছু পানি বা খেজুর কিছু আছে আল্লাহর নবী আলিসালামের সমস্ত বিবিগুণ সবাই বললেন লা কিছুই নেই সুফহান আল্লাহ আল্লাহ নবী আলিসালাম তার নয় জন স্ত্রী নয় জনের ঘরে নাস্তা করবেন একটা খেজুরও নেই আল্লাহ আকবর আজ আমরা আমার মনে হয় যারা একেবারে ফকির মিসকিন তারাও তিন বেলা পেট ভরে খায় সকালে নাস্তা খায় দুপুরে কিছু খায় রাত্রে কিছু খায় খুব কম মানুষ আছে যারা সকালবেলা হয়তো ঘরে এমন কিছু নেই যে নাস্তা করবেন আল্লাহ নবী আলিসাল্লাম একটা খেজুর হলেই নাস্তা হয়ে যেত এতটুক খানা এতটুক খাদ্য রাসুলের নয়জন স্ত্রীর ঘরে কারো নেই আল্লাহ নবী বললেন ফাইন নেদান সাহেব তাহলে আমি আজকে রোজা থেকে গেলাম এ দ্বারা বোঝা গেল এটা নফল রোজা ছিল আর নফল রোজার জন্য রাত্রি থেকে নিয়ত করা জরুরি না যখন তিনি রোজা রাখতে যদি মনে করেন সকালে নাস্তা করেন নাই বা নাস্তা পেল না বললো আমি আজকে রোজা থেকে যাব তাহলে তার জন্য রোজা থাকা হয়ে যাবে তখনই নিয়ত করলে সেই নিয়ত দিয়ে নফল রোজা রাখা যাবে কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে ফজরের আগেই নিয়ত করতে হবে যেটা আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি আকার মা আয়সা বলেন অন্য একদিন আল্লাহ নবী আমাদের কাছে আসলেন এবং আমাদের কাছে বললেন কিছু খাওয়া দাওয়া আছে ফাকুল্লা উহদি আলানা হাইস আমরা বললাম মায়েশা বলেন যে হাইস আমাদেরকে হাদিয়া দিয়েছেন কেউ আনসার সাহাবা ইকরাম আল্লাহর নবীর ঘরে হাদিয়ে পাঠাতেন বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা দিলানোর ঘরে যেদিন আল্লাহ নবীর পালা থাকতো সেদিন বেশি বেশি করে আনসারি সাহাবিরা হাদিয়া পাঠাতেন হাইস বলা হয় খেজুরকে ঘির সঙ্গে আর অন্য অন্য কিছু দিয়ে এটাকে যখন বানানো হয় এটাকে বলা হয় হাইস তো আল্লাহ নবী আলিসালামের ঘরে হাইস এসেছিল এই হাইস এক প্রকার খাদ্য আরবদের খাদ্য ঘি দিয়ে আর আটা দিয়ে খেজুরকে যখন পাকানো হতো তখন এটা কি হাইস হতো এই ধরনের একটা খাদ্যকে বলা হয় হাইস বেশ মজাদার খাদ্য আজও আরবরা এই খাদ্য খেয়ে থাকে বেশ মজাদার খাদ্য এই খাদ্যটা আল্লাহ নবীর ঘরে হাদিয়া এসেছিল তো মায়েশা বলেন আমরা বললাম যে হাদিয়া এসেছে ফকাল আরিনি আল্লাহ নবী বললেন যে দেখাও দেখি কই হাইস তোমাদের ফলাকাল আসবাহ তো সাইমান আমি তো আজকে রোজার নিয়ত করেছি সকালবেলা যে আজকে নফল রোজা থাকবো তো যখন খানা এসে গেছে আল্লাহ নবী কি করলেন খেয়ে ফেললেন রোজা ভেঙে দিলেন এটি হলো মুসলিম শরীফের হাদিস তাহলে এর দ্বারা আমরা দুইটি কথা জানতে পারি একটি হলো যে নফল রোজার জন্য নিয়ত রাত্রে করা দরকার নেই দিনের বেলা যে কোনো মুহূর্তে নিয়ত করে নিতে পারেন জায়েজ রয়েছে আরো জানতে পারলাম যে নফল রোজা কেউ রেখেছিল নিয়ত করেছিল পরিয়োজনে বা অপরিয়োজনে ভেঙে দিল সেটাও জায়েজ রয়েছে কাজে কোনো এবাদত শুরু করার পরে সেটাকে ভেঙে দেওয়া জায়জ রয়েছে কোনো কারণে প্রয়োজনে বা অপ্রয়োজনে যদি ভেঙে দেয় তাহলে সেটা জায়জ আছে তবে ফরজ রোজা নয় কারণ ফরজ রোজা ভেঙে দেওয়ার ব্যাপারে শর্ত আছে সেটা আমরা সময় আপনার কাছে আলোচনার করার চেষ্টা পাবো ইনশাল্লাহ এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নফল রোজা ভেঙে দেওয়া জায়জ রয়েছে এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী আলিসাল্লাম তিনি নিজে রোজা রাখাইছিলেন কিন্তু যখন খানা পেলেন তিনি ভেঙে দিলেন আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের বাকি অংশ পূর্ণ করার জন্য ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারবে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Look, Dr. Jaquiret Sange আলাপ Kori, কাল Raat, সাড়ে Shattai, আপন Shamprachar, Shakal সাড়ে Notai, Bangladeshe, Peace TV, বাংলায় শির্ক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনার কাছে সাহাদিসের বাকি অংশ নিয়ে আমরা বলছিলাম নফল রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে তবে নিয়তটি দিনের বেলাও যদি করে নাই সেটা চলবে নফল রোজা প্রয়োজনে অপ্রয়োজনে ভেঙে দেওয়া জায়জ রয়েছে আর ফরজ রোজার জন্যে রাত্রির থেকেই তাকে নিয়ত করতে হবে এ কথাগুলি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ওয়ানসাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير মা আজ্জালুল ফিতরা মুত্তাফাকুন আলাই আল্লাহ নবী আলিসাল্লাম থেকে সাহালুবন সাদ বর্ণনা করেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন লাইজালুন্নাসুবি খাইর মানুষ কল্যাণের মধ্যে থাকবে মঙ্গলের মধ্যে থাকবে মা আজ্জালুল ফিতির যতদিন তারা ফিতির বা ইফতারি কি করবে তাড়াতাড়ি করে করবে তাড়াতাড়ি বলতে অর্থ এই না সূর্য ডুবার আগেই খেয়ে নেবে সূর্য ডুবেছে সাথে সাথে ইফতারি করবে এর জন্য দেরি করবে না বা এমন ক্যালেন্ডার দেখা যায় সূর্য অস্ত পাঁচটা পনেরোতে আর ইফতারির সময় পাঁচটা বিশে কেন পাঁচ মিনিট পরে কে জানি যদি সূর্য ডুবে না থাকে সতর্কতা অবলম্বন এটা তো রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের পরিপন্থ হয়ে গেল রোজার শূন্যতের মধ্যে একটি শূন্যত হলো সূর্য ডুবেছে মোয়াজ্জেন আজান দেখ আর না দেখ কারণ অনেক সময় মোয়াজ্জেন হয়তো ভুল করতে পারে তার ঘড়ি হয়তো দেরি হতে পারে আপনি ক্যালেন্ডার বা সূর্য সচক্ষে দেখছেন সূর্য ডুবে যাচ্ছে তাহলে আপনি ইফতারি করে দিবেন এটাই হলো সুন্নত দেরি করা যায় নেই কারণ মহানব্বুল্লাহ আলামিন যে সময় আপনাকে বেঁধে দিয়েছেন এরপরে আপনি নিজে আবার একটা সময় বাঁধবেন এটা তো আল্লাহর উপরে কি হাত খেলানো এটা মোটেই ঠিক না এই জন্যে ইচ্ছা করে বা অনিচ্ছা করে বা মাসালা বেঁধে দিয়ে যে এহতিয়াতান বা সতর্কতা অবলম্বন পাঁচ মিনিট দেরি করা এটা সুন্নতের কাজ নয় সুন্নত হলো সূর্য ডুবে গিয়েছে আপনার মাহাল্লার মসজিদে আজান যদি নাও হয় আজানের সঙ্গে সম্পর্ক না ইফতারি সেহরি খাওয়া ইফতারি করা মোয়াজ্জিনের আজানের সঙ্গে সম্পর্ক তখনই হবে যদি আপনি জানেন মোয়াজ্জিন ঠিক টাইমে আজান দেন ফজরের এবং ইফতারির সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আজান দেন তাহলে তার সঙ্গে আপনি আপনার সেহরি এবং ইফতারিকে আপনি করতে পারেন কিন্তু যদি জানেন যে এলোমেলো হয় কম বেশ হয় তাহলে আপনার সূর্য ডুবা দেখছেন সচককে অথবা আপনার কাছে বিশ্বস্ত ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী আপনি ইফতারি এবং সেহরি করবেন এজন্যে মসজিদের আজানের সঙ্গে আপনি দেরি করবেন এমনটা হওয়া ঠিক নয় সুন্নত হলো দ্রুত সূর্য ডুবে গেছে কনফার্ম এবার আপনার আর কোনো দেরি করা চলবে না এটাই হলো সুন্নত আল্লাহ এখানে বান্দাকে সময় বেঁধে দিয়েছেন সেই সময় মানা এটাই হলো আমাদের জন্য উপযুক্ত এজন্য অযথা মাসলা বানাই নিয়ে বা মহাজিনের আজানের সঙ্গে বা ক্যালেন্ডার ওইভাবে বানাই নিয়ে যে পাঁচ মিনিট আগে সূর্য ডুবে আর ইফতারি করতে পাঁচ মিনিট পরে এই ধরনের কাজগুলি সুন্দর পরিপন্থী এটা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে আপনারা বলুন আমরা আসলে সুন্দর দেব না আমরা আমাদের প্রচলিত নিয়ম কিছুকে আমরা আমাদের কাঁধের উপরে নিয়ে নেব আমাদের উচিত হবে সুন্নত অনুযায়ী জীবন গড়া এ হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة متفق عليه আনাস বিন মালিক রাসুল্লাহ সাল্লামের খাদেম বর্ণনা করেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন তাসাহারু তোমরা সেহরি খাও সাহারি তোমরা খাও ফাইনাফিস সাহুরি বারাকা কারণ সেহরি খাওয়ার মধ্যে কি রয়েছে বরকত রয়েছে হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত একেবারে সবচেয়ে বিশুদ্ধ হাদিস সেহরির একটা সময় রয়েছে রাতকে তিন ভাগ করে শেষ ভাগে গিয়ে সেহরি খাওয়া সেহরি দেরি করে খাওয়া অর্থাৎ ফজরের আজানের আগে আগে খাওয়া আল্লাহ নবী আলিসালামের সেহরি খাওয়া বন্ধ এবং আজানের মধ্যখানে পঞ্চাশটি আয়াত পড়া যেত এতটুক সময় যেটা সাহাবি বর্ণনা করেছেন এটাই হচ্ছে উত্তম সেহেরি কেউ কেউ আছে না খেয়ে ঘুমিয়ে গেল আবার কেউ আছে বারোটার সময় কাজকাম সেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল এটা সেহেরি খাওয়া হলো না সেহেরি হলো সাহার বলা হয় শেষ রাত্রির অংশকে বলা হয় সাহার এই সাহার সেহরির সময় সেহরি খাওয়া এটাই হলো সুন্নত আজানের পাঁচ দশ মিনিট আগে বন্ধ করা এটাই হলো সুন্নত এই না আগে খেয়ে নেবেন বা দেরি করতে করতে আজান হয়ে যাচ্ছে তারপরে খাচ্ছেন এটা কিন্তু রাসুলের সুন্নত না তাহলে ইফতারি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু করা আর সেহরি একেবারে আজানের আগে আগে শেষ করা এই দুটি সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ নবী বললেন সেহরি খাওয়ের মধ্যে তোমাদের বরকত রয়েছে বরকত কয়েক দিক থেকে শারীরিক শারীরিকভাবে বরকত কারণ সেহরি যখন শেষ রাত্রে খাবেন তাহলে সারাদিন আপনাকে ক্ষুধার ব্যাপারটা কঠিন হবে না কারণ কেউ যদি আগে ভাগে খেয়ে নেয় তাহলে অনেক লম্বা সময়ের কারণে সেহরি আগে খেয়ে নেওয়ার কারণে ক্ষুধার জ্বালা আসবে আপনার শারীরিক বরকত কমে যাবে আর একটা বরকত হলো কি যে এই শেষ রাত্রে যখন আপনি উঠবেন তখন আপনি সেরি খেলেন এই সময় আল্লাহ রব্বুল আলমিন আশাজিম থেকে শেষ আসমানে নেমে আসেন এই সুন্দর সময় দোয়া কবুলের সময় আল্লাহ আশাজিম থেকে শেষ আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকে হালমিন মুস্তাকফির আকফরুল্লাহ কেউ ক্ষমা চাওয়ার আছো তাকে আমি ক্ষমা করে দিব কেউ রুজি রুটি চাও তাকে আমি রিজিক দান করবো হালমিন মুবতলা কেউ তোমাদের অসুস্থ আছো বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও তোমাদের বিপদ দূর করব এই মুহূর্তে আল্লাহ রবাহ আলমিন রাত্রির শেষ ভাগে তিনি বান্দাকে ডাকেন সেই মুহূর্তটা একটা আপনি যখন পাইলেন সেটাও একটা বরকত এছাড়া অনেকে আগে ঘুমিয়ে গেলে সেরি খাওয়ার জন্য উঠলে ফজরের নামাজ ছুটে যায় সূর্য উঠে যায় অনেক সময় জামাত ছুটে যায় তাহলে সেহরির সময় উঠলে আপনি জামাতে নামাজ পড়তে পারলেন তাহাজুদের সেরা করতে পারলেন সেহরি খেতে পারলেন ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি কিছু দিনেরও কিছু শিক্ষা দিতে পারলেন এই যে এছাড়াও সেহরি খাওয়া যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজা আর মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো তারা সেহরি না খেয়ে রোজা রাখে আর মমিন মুসলমানরা উম্মতে মোহাম্মদীরা সেহরি খায় এর মাধ্যমে অমুসলিমদের সঙ্গে রোজার পার্থক্য হয়ে গেল অনেকগুলি বরকত এর সঙ্গে নিহিত রয়েছে আমরা এটাকে বোঝার চেষ্টা করব আর সেহরির জন্য সবচেয়ে উত্তম সেহরি হলো তামার বা খেজুর আল্লাহ নবী আলিসাল্লাম এই খেজুর সম্ভব যদি হয় আপনার যা খানা সেটা আপনি খেলেন এরপরে লাস্টে হয়তো আপনি বেজোর করে খাওয়া শূন্যত একটি তিনটা পাঁচটা আপনি কি করলেন খেজুর খেয়ে নিলেন এটা হবে উত্তম সেহরির জন্য এর মাধ্যমে আপনার ক্ষুধা কম হবে এর মাধ্যমে আপনার তৃষ্ণা কম হবে অনেক সময় বেশ ভাজা ভুজা খেয়ে সেহরি খায় ইফতারি খায় এরপরে পেট ডিস্টার্ব হয় এরপরে অসুখ হয় রোজা রাখতে পারে না এভাবে তার তৃষ্ণায় বুক ফেটে যায় এজন্য খাওয়ার ব্যাপারটাও আমাদেরকে মনে রাখতে হবে কোন ধরনের খাওয়া উপযুক্ত সেটা খেলে রোজা রাখতে সহজ হবে ইনশাআল্লাহ ইমাম কাইম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই খেজুর দিয়ে রোতাব দিয়ে পানি দিয়ে ইফতারি করলে তার যে কি ফায়দা ডাক্তারি মেডিকেল সায়েন্সে সেটা তিনি বলেছেন এই এটা যদি থাকে তাহলে সেটা দিয়ে করা সম্ভব এমন যদি হয় যে ইফতারি করার কিচ্ছুই নাই তাহলে সে নিয়ত করে নিবে সে নিয়ত করে নিবে যখন সূর্য ডুবে যাবে যে সে রোজা ভেঙে দিল শেষ করে দিল সেটাই তার রোজা ইফতারি হয়ে যাবে ইনশাআল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال فقال رجل من المسلمين فانك تواصل يا رسول الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইহিসসালাম সৌম বিশাল নিষেধ করলেন অর্থাৎ একাধারে রোজা রাখা মধ্যখানে ইফতারি না করে সে খেয়ে রোজা শুরু করলো দিন শেষ হয়ে গেল ইফতারি করলো না তারপরের দিন আসলো তারপর ইফতারি একাধারে একাধিক দিন পর্যায়ক্রমে রোজা রাখা আল্লাহ নবী নিষেধ করে দিলেন ফকাল মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে একজন মানুষ বললেন আপনি তো বিশাল রোজা রাখেন মধ্যখানে ইফতারি না করে একাধারে এক দুই তিন দিন আপনি রোজা রাখেন তা আমরা কেন নিষেধ করতেছেন আল্লাহ নবী বললেন তোমাদের কে আছো আমার মতো কোন সাধারণ মানুষ কোন মুসলিম মমিন কেউ কি রাসুলের মতো হতে পারেন কখনই হতে পারেন না এমনি আবি তো এমনি রব্বে ওয়াসকিনি আমি রাত অতিবাহিত করি মহান রব্বুল আলমিন তিনি আমাকে খানা খাওয়ান তিনি আমাকে পানি পান করান আল্লাহ নবী আলিসালাম আল্লাহর মোহব্বত আল্লাহর ভয়ভীতি আল্লাহর সঙ্গে এমন গভীর তার সম্পর্ক ছিল যে তিনি এবাদতের মাধ্যমে ভুলে যেতেন খাওয়ার কথা পান করার কথা আর এই ক্ষুধা এবং পানির যে চাহিদা আল্লাহ রব্বুল আলমিন তার ওই এবাদতের মাধ্যমে তিনি পূর্ণ করে দিতেন এটা খাস একমাত্র প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহামের জন্য এই ধরনের কেউ যদি দাবি করে এক বছর খাই নাই অমুক পান করে নাই এতদিন না খেয়ে থেকেছে তাহলে এটা ভণ্ডামি হবে এটা মিথ্যা কথা হবে এমনটা যদি হওয়া সম্ভব হতো তাহলে আল্লাহর নবী আলিসালামের সবচেয়ে উত্তম সাহাবি আবাকার ওমার উসমান আলী বা অন্য অন্য সাহাবা ইকরাম হওয়া সম্ভব হতো তাদের জন্য এরকম সম্ভব হয় নাই তাই তো আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন আবার কেউ বেলে এক বছর না খেয়ে থেকে কি করে অমুক করে তুমুক করে জঙ্গলে থাকে গর্তে থাকে এগুলি নিঃসন্দেহে সুন্নতির পরিপন্থী কথা সুন্নতির পরিপন্থী কাজ এগুলি বিশ্বাসযোগ্য নয় এগুলি নিঃসন্দেহে মিথ্যা এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে একমাত্র মহান রব্বুল্লাহ আলমিন হাবিব মোহাম্মদ রসুল্লাহামের জন্য এমনটা সম্ভব ছিল ফালাম্মা আবাউ এরপরে সাহবা মধ্যে কেউ কেউ বলো না আমরাও একাধারে রোজা রাখবো মধ্যখানে ইফতারি না খেয়ে আইয়ান তাহু আনিল বিশাল আল্লাহর নবী আলিসালাম বিশাল রোজা নিষেধ করলেন এ থেকে বিরত থাকতে যখন এটা কি করলো সাহাবাইকলাম অসম্মতি না আমরাও রাখবো ইয়া রাসুল আল্লাহ ওয়াসালা বিহিম ইয়ৌমান সুম্মা ইয়ৌমান আল্লাহ নবী আলিসালাম যারা অস্বীকার করলো বা যারা এটাকে চাইলো যে আমরাও এই ধরনের একাধারে রোজা রাখবো আল্লাহ নবী তাদেরকে নিয়ে একদিন রোজা রাখলেন এরপর আরো একদিন রোজা রাখলেন সুম্মা রাউল হিলাল এরপরে চাঁদ উঠে গেল আল্লাহ নবী তখন রোজা ভেঙে দিলেন আর বললেন যদি চাঁদ দেখা না যেত তাহলে আরো বেশি করে তোমাদের আরো দু চার দিন বেশি করে আকাশ ধারে রোজা রেখতাম তাহলে তোমাদের অবস্থাটা কি হতো বাস্তবে তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি কিভাবে রোজা রাখতে পারি না খেয়ে না পান করে আর তোমাদের জন্য কত কষ্ট হয় তাই আল্লাহ নবী কাল মোনাক্কেলে লাহুম হিন আবাউ আল্লাহ নবী এই যে রোজা রাখলেন তাদেরকে নিয়ে এবং বললেন চাঁদ না উঠলে আরো রাখতাম এটা তাদেরকে ধমকি দেওয়ার জন্য কারণ তারা এই বিশাল রোজা পর্যায়ক্রমে একাধারে রোজা রাখা এটা যখন তারা অস্বীকার করেছিল যে আমরাও রাখতে পারবো আল্লাহ নবী তাদেরকে ধমকি দেওয়ার জন্য একাধিক ভাবে একাধিক একের অধিক দিন দুই দিন তিন দিন চার দিন রোজা রাখার কথা তিনি কি করেছিলেন প্রকাশ করেছিলেন ব্যক্ত করেছিলেন কিন্তু চাঁদ উঠে যাওয়ার কারণে তিনি আর সেটা করতে পারেন নাই তাদেরকে ওই বাস্তবে দেখানোর আর সুযোগ হয় নাই মোট কথা এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো কি যে একাধারে রোজা রাখলেন সেরি খেলেন ইফতারের সময় ইফতারি করলেন না আবার না খেয়ে রোজা শুরু করলেন এই ধরনের কষ্ট করা জীবনকে কষ্ট দেওয়া শরীয়তে মোহাম্মদীতে জায়েজ নেই এই ধরনের কাজ যারা করতে চেয়েছিলেন আল্লাহ নবী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রোজা রাখা শুরু করেছিলেন দেখো কতদিন তোমরা পারো কিন্তু চাঁদ দেখা কারণে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ রবাহ আলমিনের হাবিব আমাদের প্রতি দয়াশীল আল্লাহ দয়াশীল ইরুদুল্লাহ বিকমুল ইসুর আল্লাহ সহজ চান কঠিন চান না তাই নিজের উপরে কষ্ট করে নেওয়া এটা নিজের উপরে কঠিন করে নেওয়া এটা শরীয়তে মোহাম্মদের কাজ নয় এই জন্যে আল্লাহ নবী আলিসালামকে যখন দুইটি জিনিসের মধ্যে এখতিয়ার চয়েস করার জন্য নির্বাচন করার জন্য তাকে ঐচ্ছিক দেওয়া হতো তাকে স্বাধীনতা দেওয়া হতো আল্লাহর নবী আইসা সহজ সহজটাকে তিনি চয়েস করতেন সহজটাকে তিনি নিয়ে নিতেন আর কঠিনটাকে ছেড়ে দিতেন এটাই হবে আমাদের কাজ আমরা এই পর্বে এখানে শেষ করতে চাই বিদায়ের আগে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে সুন্দর রাখুন ভালো রাখুন আমাদের জীবনের কল্যাণ ও মঙ্গল দান করুন আকুল কৌলি হাদা